হে তরুণ শহীদের খুন রাঙা পথে জিহাদি কাফেলার পদচিহ্ন দেখে মঞ্জিলে মাকসাদ নির্ণয় করে নাও জেনে রেখো শাহাদাতকে বুকে আলিঙ্গন করে যারা হয়েছে বরেণ্য তুমি তাদেরই উত্তরসূরি আমরা যে নির্ভীক কোরআন মানো সুন্নার মুজাহিদ মানি না কার মোরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরুনিস আমরা যে নির্ভীক কোরআন সুন্নার মুজাহিদ মানি না কারো মোরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরুনিস আমরা যে নির্ভীক কোরআন সুন্নার মুজাহিদ মোরা রাসুলের জীবনের সংগ্রামী প্রতীক মোরা সিদ্দিক মোরা ফারুক মোরা রাসুলের জীবনের সংগ্রামী প্রতীক মোরা সিদ্দিক মোরা ফারুক মোরানব্য জাহেলিয়াতে পৃথক করি আসল নকল আর ঠিক ও বেঠিক মোরানব্য জাহেলিয়াতে পৃথক করি আসল নকল আর ঠিক ও বেঠিক আমরা যে নির্ভীক কোরআন সুন্নার মুজাহিদ মানি না কারো মোরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া করি না কারো তরে কুর্নিশ আমরা যে নির্ভীক কোরআন সুন্নার মুজাহিদ মোরা কোরআনে ঘোষিত হিজবুল্লাহ মোরা হাদিসে ঘোষিত সাইফুল্লাহ মোরা কোরআনে ঘোষিত হিজবুল্লাহ মোরা হাদিসে ঘোষিত সাইফুল্লাহ মোরা যুগ শ্রেষ্ঠ গাজী মোল্লা মোরা স্বাধীনতা সংগ্রামী বীরতি তুমির মোরা যুগ শ্রেষ্ঠ গাজী মোল্লা মোরা স্বাধীনতা সংগ্রামী বীরতি তুমির আমরা যে নির্ভীক পুরাণ সুন্নার মুজাহিদ মানি না কারণ করি না কারো তরে কুর্নিশ আমরা যে নির্ভীক কোরআন সুন্নার মুজাহি শিরক বেদাতের স্রোতে মোরা নিশ্চল মোরা বাতিলের ধাক্কায় পর্বত অটল শিরক বেদাতের স্রোতে মোরা নিশ্চল মোরা বাতিলের ধাক্কা কায় পর্বত অটল তাউহিদের শিবায় মোরা হাবশি বিলাল মোরা দেই শতধিক শিবায় মোরা মোরা দেই শতধিক আমরা যে নির্ভীক মুজাহিদ মানি না কারো মোরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া করি না কারো তরে কুর্নিশ আমরা যে নির্ভীত কোরআন মুজাহি মোরা জালিমের মৃত্যু মাজলুমের প্রাণ হাতিয়ার হলো মদের পূর্ণ ইমান মোরা জালিমের মৃত্যু মাজলুমের প্রাণ হাতিয়ার হলো মোদের পূর্ণ ইমান শক্তি যুগায় তাতে আল কোরআন মোরা মানব জীবনে আঁকড়ে ধরি সুন্না নবীর শক্তি যোগায় তাতে আল কোরআন মোরা মানব জীবনে আঁকড়ে ধরি সুন্না নবীর আমরা যে নির্ভীক কোরআন সুন্নার মুজাহিদ মানি না কার মোরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া করি না কারো তরে করুনিস আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ মানি না কারো মোরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া করি না কারো তরে কুর্নিশ করি না কারো তরে কুর্নিশ করি না কারো তরে